বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন وينصرك الله نصرا عزيزا এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন যেন তাহারা তাহাদের ইমানের সঙ্গে ইমান দৃঢ় করিয়া নেয় আকাশ মন্ডলীয় পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها خالدين فيها ويكفر عنهم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 যাইবে তখন যাহারা পশ্চাতে রহিয়া গিয়াছিল তাহারা বলিবে আমাদেরকে তোমাদের সঙ্গে যাইতে দাও উহারা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করিতে চায় বলো তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হইতে পারিবে না আল্লাহ পূর্বেই এইরূপ ঘোষণা করিয়াছেন উহারা অবশ্যই বলিবে তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করিতেছ বস্তুত উহাদের বোধ শক্তি সামান্য قل للمخلفين من الاعراب ستدعون الى قوم اولي باس شديد تقاتلونهم او يسلمون فان تطيعوا يؤتكم الله اجرا حسنا وان تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا اليما যেসব মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছিল তাহাদেরকে বলো তোমরা আহত হইবে এক প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করিতে তোমরা উহাদের সঙ্গে যুদ্ধ করিবে যতক্ষণ না উহারা আত্মসমর্পণ করে তোমরা এই নির্দেশ পালন করিলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করিবেন আর তোমরা যদি পূর্বানুরূপ পৃষ্ঠ প্রদর্শন করো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 ছিলেন তাহাদেরকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما ও বিপুল পরিমাণ যুদ্ধের লভ্য সম্পদ যাহা উহারা হস্তগত করিবে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধের লভ্য বিপুল সম্পদের যাহার অধিকারী হইবে তোমরা তিনি ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করিয়াছেন এবং তিনি তোমাদের হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন যেন ইয়া হয় মুমিনদের জন্য এক নিদর্শন এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে واخرى لم تقدروا عليها قد احاط الله بها وكان الله على كل شيء قديرا এবং আরো রইয়াছে যাহা এখনো তোমাদের অধিকারে আসে নাই উহা তো আল্লাহ আয়াত্তে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 المؤمنين وألزمهم كلمة التقوى وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما যখন কাফিররা তাহাদের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা অজ্ঞতার যুগের অহমিকা তখন আল্লাহ তাহার রাসুল ও মুমিনদেরকে স্বীয় প্রশান্তি দান করিলেন আর তাহাদেরকে তাকওয়া বাক্যে সুদৃঢ় করিলেন এবং তাহারাই ছিল ইহার অধিকতর যোগ্য ও উপযুক্ত আল্লাহ সমস্ত বিষয় সম্যক জ্ঞান রাখেন لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا নিশ্চয়ই আল্লাহ তাহার রাসুলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়ন করিয়া দেখাইয়াছেন আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করিবে নিরাপদে তোমাদের কেহ কেউ মস্তক মুন্ডিত করিবে আর কেহ কেউ কেশ কর্তন করিবে তোমাদের কোনো ভয় থাকিবে না আল্লাহ জানেন তোমরা যাহা জানো না ইয়া ছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন এক সদ্য বিজয় هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا তিনি তাঁর রাসুলকে পথনির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করিয়াছেন অপর সমস্ত দিনের উপর ইহাকে জয়যুক্ত করিবার জন্য আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجرا عظيما মুহাম্মদ আল্লাহর রাসূল তাহার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাহাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখিবে তাহাদের লক্ষণ তাহাদের মুখমণ্ডলে সিজদার প্রভাবে পরিস্ফুটিত থাকিবে তাওরাতে তাহাদের বর্ণনা এইরূপ এবং ইঞ্জিলেও তাহাদের বর্ণনা এইরূপেই তাহাদের দৃষ্টান্ত একটি চারা গাছ যা হইতে নির্গত হয় কিশলয় অতঃপর ইহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যাহা চাষির জন্য আনন্দদায়ক এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে প্রতিশ্রুতি দিয়াছেন ক্ষমা ও মহাপুরুষ